নিজে বোনার জন্য আহত সংশোধন নিজের সংশোধনের জন্য অন্যের সংশোধন না নিজের সংশোধনের জন্য আমরা রাস্তা পেয়েছি নিজের ইসলাহের জন্য ইসলাম ভিতরেও লাগবে বাইরেও লাগবে ভিতরে ইসলাম যথেষ্ট বুঝব ভিতরে আল্লাহ পাকের দাঁতের একই পয়দা হয় ভিতরে ইসলাম এবং বিতর্কস্ত জেলের মধ্যে পায়দা হয় এবং আখেরাতের স্থিতির পায়দা হয় এর ভিতরে ইসলাম আমার ভিতরে ইসলামের জন্য ভিতরে এটিম বানাইতে হবে এবং সঙ্গে সঙ্গে নিয়োগ করতে হবে আখেরাতে নিয়োগ করতে হবে হ্যাঁ, আখেরাতে নিয়োগ করা আখেরাতে স্থিতির পায়দা করা মানুষকে চিরদিনে আগুন দিয়ে বাঁচাইবার সুযোগ অন্তর্মধ্যে পায়দা করা এক দরদ পায়দা করা দ্বিতীয় নম্বরে দোষগুলো নিয়োগ করতে হবে আমি হেদায়তের জন্য আল্লাহ রাস্তা রয়েছি আমার নিজের হেদায়তের জন্য আর হেদায়তের সম্পর্ক মেহনতের সঙ্গে হেদায়তের সম্পর্ক মোজাহাদার সঙ্গে মোজাহাদার সঙ্গে করতে হবে মেহনত করে হেদায়ত নিতে হবে তৃতীয় নম্বর নিয়োগ করতে হবে আমি আল্লাহকে রাজি করার জন্য বেরিয়েছি যেটা আমার চিন্তার দ্বারা আমার এই মেহনতে দ্বারা আল্লাহ আমার উপর রাজি হয় চতুর্থ নাম্বার নিয়োগ করতে হবে আমি দিন শেখার জন্য এবং দিনের মেহনত শেখার জন্য আল্লাহ রাস্তা বের বাহিরে ইসলাম হইলে সাহেবের সংশোধন হইল যেন আমার সমস্ত কাজকর্ম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয় দুর্বাক সুন্দরবাহ সাল্লামের তরিকা অনুযায়ী হয় এর পরিচয় আমাকে চার কাজের ইস্তেমাল করতে হবে এক নম্বরকে এক নম্বর জামাতের যে আমির আছে জামাতের আমির ভালো করে বুঝে নেই জামাতের মধ্যে যিনি আমির থাকবেন ও আমিরকে মাইনে চলবেন এক নম্বরে আমিরকে মানা জামাতের আমির দ্বিতীয় নম্বর জামাতের আমির যিনি তাকে মহাব্বত করা মানতে হবে মহাব্বত করতে হবে তৃতীয় নম্বরে সমস্ত কাজের মধ্যে আমির সাথে সহযোগিতা করতে হবে চতুর্থ নম্বরে আমির সাহের জন্য দোয়া করতে হবে যে আমিরকে মানা হলো চারটা জিনিস আমাদের যিনি আমির থাকবেন আমিরকে মানতে হবে মহাব্বতও আচ্ছা, করতে হবে সহযোগিতাও করতে হবে দোয়াও করতে হবে কালকে আমাদের মাঠে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে তুমি কি কি পরিমাণ আমির সাথে মানছিলাম আর কি পরিমাণ আমির সাথে মহাব্বত করছিলাম জিজ্ঞাসিত হবে এজন্য জামাতের আমির সাথে মানব মহাব্বত করছে সহযোগিতা করবে আমরা দ্বিতীয় নম্বর দেব আমাকে ইস্তেমাই আমাদের ইস্তেমাল করতে হবে সবাই মিলে আজ যে আমল গুলা করা হয় এর নাম দিয়ে ইস্তেমাই আমল ইস্তেমাই আমল কোনটা সবাই মিলে যে আমল গুলা করা হয় এই আমলের ইস্তেমাই আমল ইস্তেমাই আমলের ইস্তেমাম লাগবে গুরুত্ব থাকতে হবে আমাদের আমি সবকে মানা ইস্তিমাই আমাদের ইস্তেমাল করা আগে থেকে তৈরি হওয়া আগে থেকে জরুরত থেকে ফারেক হওয়া তৃতীয় নম্বরে মসজিদের পরিবেশে থাইতে সময় লাগানো যেন বাইরে ঘোরাঘুরি না হয় ঘোরাঘুরি যেটা হবে দাওয়াতের জন্য হবে রাষ্ট্রের জন্য হবে রাষ্ট্র তো হবে দাওয়াত দিতে হবে ঘরে ঘরে দিতে হবে কিন্তু ছাড়া আমি মসজিদের পরিবেশে থাকবো আদবের সঙ্গে থাকবো মসজিদ আসতে কথা বলবো একাকাবের বিরোধ করে মসজিদ থাকবে মসজিদের পরিবেশ থাকবে চতুর্থ নাম করে আপসের জোর মিল মহাব্বাত লাগবে জামাতে ঝগড়া না হয় কথা কাটাকাটি না হয় জুড়ি মিলে মহাব্বাতের সঙ্গে চিল্লা করা করবে আল্লাহ রাস্তা মেহনত করে যেরকম ইমান শিখব নামাজ শিখব দাবার শিখব দোয়া করা শিখব সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা মেহনত করে অন্যকে মহাব্বত করাও শিখব আমাদের এক অন্যকে মহাব্বত করবে এক অন্য গোল দেখবে দোষ দেখবে না এক অন্যজন দোয়া করবে মহাব্বত লাগবে না ধৈর্য লাগবে না যদি ধৈর্য থাকে মহাব্বত করতে পারে ধৈর্য না থাকলে মহাব্বত করতে পারবে না এদের সবর আঙুল লাগবে ধৈর্য সহ্য লাগবে বলছিলাম আমির আমিরকে মানা ইস্তিমাই আমাদের ইস্তেমাল করা মসজিদের পরিবেশে সময় লাগানো আপসের জোর নিজ মহাব্বত ঠিক রাখা দাওয়াতের কাজের মধ্যে আমার সময় লাগছে না যেহেতু আমাদের প্রত্যেক সাথে দাওয়াত দেওয়ার শেষে ভালো করছে অন্যদিকে না তাকাবে রাস্তার দিকে তাকে সেটাই বুঝবেন না রাস্তাতে মানুষজন দেখছে আর না মানুষ তো জন্মের পর থেকে দেখে যাচ্ছে বুঝতে পারছে ভাই আমাদের প্রত্যেক সাথে যেন দাওয়াত জানেন না মহাসিন না আজাদ শুরু করে আল্লাহ বরফ থেকে শুরু করে এরপরে ইমানের কথা বলে এরপরে সুন্নতির কথা হুজুরের শহীদের কথা বলে হুজুরের দিকে দাওয়াত করা অনুযায়ী চেষ্টা করা ঘরে বাইরে সব জায়গায় হুজুরের সুন্নতকে চিন্তা করা এক মানে প্রত্যেক সাথীকে লাগাই দেবে দাওয়াত দাওয়াত প্রত্যেক সাথী সাথীর মধ্যে এই পরিমাণ যোগ্যতা আছে যদি সে অন্যকে দাওয়াত দিয়া নগদ তৈয়ার করতে পারে এই পরিমাণ প্রত্যেক সাথীকে দাওয়াত দাওয়াতে লাগাইব যেন ওই সাথী দাওয়াত দিয়া অন্যকে নগদ তৈরি করতে পারে নতুন নতুন বারবার লাগা লাগা এই জন্য আমাদের দাওয়াত হলো চার লাইনে দাওয়াত হবে কয় লাইনে চার লাইনে দাওয়াত হবে এক নম্বরে প্রত্যেক জায়গায় গিয়ে দাওয়াত দিবে কোনো জায়গায় বাদ দিব যেহেতু আমাদের সামনে ইজতেমা আসতেছে ইজতেমার আগে আমাদের সব জায়গায় যেতে হবে যেরকম বাড়ি থেকে দাওয়াত দিব এরকম মাঠে গিয়ে দাওয়াত দিব ধান কাটে গিয়ে মাছ মারতে তো ওইখানে গিয়ে দাওয়াত দেবো লং ঘাটিকে দেওয়ার জন্য বাসের সামনেকে দেওয়ার জন্য ব্যাংকে গিয়া পোস্ট অফিসে গিয়া যত জায়গা আছে আপনার এলাকার মধ্যে যত জায়গা আছে জামাত যে ইউনিয়নে যে থানায় যাইতেছে ওই মসজিদের আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় যেতে হবে কোনো জায়গা যেন বাকি না থাকে কারণ যে জায়গায় দাওয়াত চলবে ওই জায়গায় বদলেই থাকতে পারবে না এই জায়গার মধ্যে যাওয়ার চলবে ওই জায়গায় বদদিনে টিকতে পারবে না পাকিস্তান দিকে দাওয়াত দেন রং ঘাটিকে দাওয়াত দেন ব্যাংকে দিয়া পত্রপুটি দিয়া সবাইকে সব জায়গায় দেওয়া দিন দ্বিতীয় নাম্বার যুক্ত বলব প্রত্যেক ব্যক্তিকে দাওয়াত দিল কত নম্বরে প্রত্যেক জায়গায় যে দাওয়াত দিল দ্বিতীয় নাম্বার প্রত্যেক ব্যক্তিকে দাওয়াত দিল জোয়ান ধনী গরিব ছাত্র শিক্ষক সবাইকে দাওয়াত অর্জিত হবে কোন ব্যক্তি আমরা পারবো না শিক্ষিত লোকে দাওয়াত দিবেন অশিক্ষিত লোকে দাওয়াত দেন যে দলিতে দাওয়াত দিবেন গরিবকে দাওয়াত দিবেন রিক্সাওয়ালাকে দাওয়াত দিবেন ধানওয়ালাকে দাওয়াত দিবেন আমাদের মেহনতের আসল ময়দান হলো গরিব ভালো করে মনে রাখবেন আমাদের মেহনতের আসল ময়দান হল গরিব পুরাবাস মেহনত আসল ময়দান এদিকে টার্গেট বানান সেখানে রিক্সাওয়ালা থাকে ওইখানে যান রাত্রে যান সকালবেলায় যান রাস্তার মনে মনে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এই ট্রেনে অপেক্ষায় আসেন ওই ট্রেনকে দেওয়ার দেন যেখানে থাকে ওইখানেও দেওয়ার দেন মধ্যে ওই রিক্সাওয়ালাকে দেওয়া তখন ভাড়া দেওয়ার পরে রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক গাড়িওয়ালা হোক দোকানদার হোক দোকানে সবাই করলে দাম দিয়া তারপরে দেওয়া ছিল বুঝতে পারবেন সেই জন্য দত্তবিযোগ লাগবে প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তিকে দ্বিতীয় নামের প্রত্যেক সময় দেওয়া উচিত সকালে বিকালে দিনে রাখবে সকালে গেছেন বড় বাড়িতে সকালে গেছেন পান নাই বিকালে যান বিকালে পান নাই রাত্রে যান প্রত্যেক সময় দিতে হবে প্রত্যেক সময় গিয়া তাকে খুঁজে বের করতে হবে নগদ তাকলিফ করতে হবে প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তির কাছে ইস্তেমার আগে আগে প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তির কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে তো দাওয়াত পৌঁছাইলে হবে না তাকে তাকসির করার চেষ্টা করতে হবে দুই টার্গেট নিয়ে মেহনত করবো কয় টার্গেট এক টার্গেট হলো আমার যে এলাকা দেখতেছি ওই এলাকায় যেন কোনো বেনামাজি না থাকে দ্বিতীয় টার্গেট হলো ওই এলাকায় যেন কোনো বেতাবলিগি না থাকে বেনামাজিও না থাকে আর বেতাবলিগিও না থাকে এমন হলো আমি চাষ করতে হবে ঘরে ঘরে গিয়া মাঠে গিয়া নোক যত জায়গা আছে সব জায়গায় গিয়া খুব মেহনত করে লম্বা মেহনত খাম দেওয়া মেহনত যত মেহনত করবে যত দাওয়াত দিবে তত বেশি সাথীদের একই বনবে এমন ভিতর বনবে বাহিরও বনবে দাওয়াতের দ্বারা এজন্য খুব দাওয়াতের ইহতেমাম করা ভিতর আমরা তালিমের ইহতেমাম করা রোজা চার ঘন্টা তারিখ পড়ছে সকালে বিকালে সকালে যদি আড়াই ঘন্টা করে বিকালে চার ঘন্টা করে চার ঘন্টা তারিখ পুরো হয় আমাদের তালিমের তিনটা অংশ কিতাব করা চূড়াচারে মত করা ছয় নম্বরে আলোচনা করা যেন জামাতে প্রত্যেক সাথে ছয় নম্বর বলতে পারে তালিমের মধ্যে ছয় নম্বর বলবো ঘুরে ঘুরে তো ছয় নম্বর বলবে তা না তারিমের মধ্যে ছয় নম্বর একজনে বলবে একজন ছয় নম্বর বলবে সবাই করবে অন্য সময় সবাইকে ছয় নম্বর শিখেবার জন্য নতুন পুরাতন জোড়া বানিয়ে দেন একজন নতুন একজন পুরাতন ছয় নম্বর শিখে দিতে পারে সুরাঘাত তৈরি করে দিতে পারে দোয়া কালাম শিখে দিতে পারে দুজন দুজন জুটি বানিয়ে দেওয়া নতুন পুরাতন জোয়ান বিযুক্ত দুজন জোয়ান না হয় আর দুজন বুড়াও না হয় একজন জোয়ান হয় একজন বুড়া হয় তালিমের আগে করতে বুঝেছ উত্তম হইল দুই টাকা নামাজ করে তালিমে বলছে দুই টাকা পরে চার টাকা পরে নামাজ পড়েন সোয়া পড়েন তালিমের আজম মাত্র বলে সুস্থ গতিকে তালিম শুরু করছে তার আদৌ করতে হবে ওদের সঙ্গে বসবে গানের সঙ্গে শুনবে আধার সঙ্গে বসবে শেষ পর্যন্ত বসবে বুঝা যাচ্ছে ভাই শুনতে ধ্যানের সঙ্গে শুনবে জেলে কানে শুনবে আমলে নিয়েতে শুনবে আত্মতের সঙ্গে শুনবে তাদের পরে উদ্দেশ্য হইল এই সাদারে হাজির শুনে শুনে এই ভিতরে জজবাকে বদলানো ভিতরে ভিতরকে মানুষের লোভ আছে জজ্বা আছে এটা বদলাইবার জন্য তালিমের হালকা আর ভিতর জজ্বা বদলি যায় তুমি এবার এবার জজ্বা ছিল চাষ লাগিয়ে এবার জজ্বা ছিল এখন যেন আমল করার জজ্বা পয়লা হয় এজন ফাজাইল ভিতর জজ্বা বদলাইবার জন্য তোদের ফাজাইল বলছে আবু হরে রাজি আল্লাহ তার মধ্যে ফাজাইল শোনাইছে হ্যাঁ এরপর দেখতে বুঝতে এবাদতের মধ্যে আমাদের সময় লাগবে যেন এবাদতের মধ্যে ধান পাতা হয় নামাজ কিন্তু এবাদত নয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলী ফরমাইছেন এবাদতের মধ্যে দশটা জিনিস আছে প্রত্যেক এবাদতের মধ্যে নামাজের মধ্যে প্রাণ চলাচলের মধ্যে জিকিরের মধ্যে রূপুর মধ্যে শ্রদ্ধার মধ্যে ধ্যান পয়দা করা হয় এমন ভাবে ইবাদত করা হুজুর ফরমান আন্তা আবুদ আল্লাহ কান্নাকে তারাহু তারা তাকুন তারাহু ফাইন্নাহু হোক তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছ ওই পর্যায়ে বসতে না পারো কমপক্ষে এতটুকু ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে ধানের সঙ্গে নামাজ পড়ো নামাজের পর তাড়াহুড়া নেই তাড়াহুড়া করে নামাজ পড়বো না তাড়াহুড়া করে অজু করবো না তাড়াহুড়া করতে করতে গিয়ে উজু হয় না তাড়াহুড়া করতে গিয়ে নামাজের মধ্যে ধ্যান আসে না ধীরে ধীরে সাতের সময় এর আমার করতে হবে ধ্যানের সঙ্গে যেন আমি আপনাকে দেখতেছি জন্য নামাজের চারটা অবস্থা দাঁড়ানো রুকু চেষ্টা বসা তার অবস্থা প্রত্যেক অবস্থার মধ্যে তার অবস্থা প্রত্যেকটা অবস্থার মধ্যে কমপক্ষে তীর্থ স্ত্রী পরিমাণ আল্লাহ ধ্যান জমাইতে হবে তীর্থ স্ত্রী কি আল্লাহ সামিহ আল্লাহ বসির আল্লাহ আলিম আল্লাহ সামিয়া শূন্যবার আল্লাহ শুনতেছে আমি যে পড়তেছি তারা এ করি বুঝতে বুঝুর্গ এটা আল্লাহ আমার ছেলে সব ভালো হবে জানা নামাজ পড়তে পারে ধ্যান অন্যদিকে যায় না নামাজ পড়তে পারে ধ্যান অন্যদিকে যায় যখনই আপনার জেলের মধ্যে এই চিন্তা আসবে আল্লাহ শুনতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ আমার জেলের খবরও জানে এই চিন্তা আসতেই দেখবেন অন্য ধ্যান চলে যাবে যেমন আসল ধ্যান আসবে আল্লাহ দিকে মতো হইতে পারবে সুন্দর করে নামাজ বানিয়ে বানিয়ে সমস্যা পাইলে দু রেখার নামাজ পড়বো সমস্যা পাইলে মোবাইল হাতে দেবো না গল্প গুজব করবো না সমস্যা নেই দুই আঘাত পরে দশ আঘাত পরে ইস্তাকের নামাজ ইস্তেমাম করে রাষ্ট্রের নামাজ তাদের উপরে আমল থাকে এই আমরা চব্বিশ জামাতের মধ্যে মানে আমার আয়োজন করতে পারি না দিনের মধ্যে আগ্রহ রাখবে বিশেষ করে তাহার ভেতরে ইস্তেমাম করবে রাত্রে সাহায্য করে এসে মা এক ঘন্টা আগে হচ্ছে ভালো কথা না চার ঘন্টা আগে হচ্ছে আরো ভালো কমপক্ষে আগানের আধা ঘন্টা আগে কমপক্ষে আগানের আধা ঘন্টা আগে আমরা পুরা জামাতকে জাগে জাগাইছি মহল্লার সাথে হাইজার জন্য জামাতকে ঘুমে না পায় খাওয়ার মতো না পায় অজুর মতো না পায় গোসলের মতো না পায় বোঝা যাচ্ছে এই জরুরতের জরুরত কামগুলা মহল্লার লোক মসজিদে আসার আগে সেট করবে এমনভাবে কাজ করবো এমনভাবে ঘুরে ঘুরে দাওয়াত দিব যেন ওই ওই মহল্লা থেকে নগদ জামাত বের হয় এক নম্বর মেহনত আমাদের নগদ জামাত বের করে নগদ জামাত বের করতে হবে এই জন্য গাছের মতো গাছ করতে হবে গাছের মতো গাছ লম্বা গাছ ধান দেওয়া গাছ শুধু আরামে চিন্তা করলে হবে না গোসলের চিন্তা করলে হবে না আরাম চিন্তা গোসল চিন্তা সাইজুলা চিন্তা সব সবই ঠিক রয়েছে নগদ জামাত বের করবেন তা পারবেন না আগে বিষয় করতে হবে নগদ জামাত বের করতে হইলে রোম আরাম অন্যান্য জিনিস আগে পিছিয়ে করতে হবে বুঝাচ্ছিলেন হ্যাঁ এরপরে খেদমত আমাদের খেদমত দাওয়া তালিম ইবাদত জিকির জিকির দিতে আমাদের সময় লাগবে রোজানা কোনো আসুন তেলাওয়াত করবে যে বাড়ি না রায় বাড়ছে নয় এখন এদিকে টাকা না এদিকে টাকা আমার দিকে টাকায় হও ও ভাই প্রত্যেকদিন আমরা কি করবো সেটা কোরআন করতে পারি না আজকেও চাই বাড়ছি না কোরআন করার শেখার চেষ্টা করছি কি করবো কোরআন করার শিল্প করতে পারি সেই করে করতে পারি কিনা জামাতে বোধ আলেম থাকবে তারিখ শোনান মসজিদের ইমাম সাহেব আছে তারিখ শোনান দুদিন দিন তিন দিন পর পর তারা মসজিদ বদলাইতেছে আর প্রত্যেক মসজিদ ইমাম ইমাম সাহেব আছেন মহাজিদ সাহেব আছেন তাদের কাছে তোরা সুপরাজ শোনাম সহি করি না রোজানা তোরা সুখ তেলাবাদ করবো তোরা আছে মুখস্থ করে নিব বিশেষ বিশেষ তোরাগুলা আমরা মুখস্থ করবো রোজানা তেলাবাদ করবো সকাল বিকাল তিন তসবির ইহতেমামের সঙ্গে আদায় করবো ইনফরাদি আমল তাহলে হলো আমল প্রাণ তেলাবাদ করা বেসুরতে আদায় করা বোঝাচ্ছে ভাই চেষ্টা করা রাস্তায় নামাজ পড়া তাহাজ করা দোয়া কান্নাকাটি করা সব হলো ইনফরাদি আমল ইনফরাদি আমলের ইস্তেমাম একা বসে ইনফরাদি আমল করবো কিন্তু হাতে সত্যি হাতে নিছি আপনি একা বসেন তিনজন মিলে বসেন না পুরা জামাত মিলে বসেন না তো ঠিক মতো তসবি আদায় হবে না ধ্যান পাতা হবে না সবাই মিলে একত্রে করছে তসবি আদায় করবে গল্প করছে গল্পই করছে শুনে না যখনই আপনি ইনসরাজি আমলে বসবেন আপনি একা বসেন একা বসে তসবি আদায় করেন কোরআন সালাম করেন লম্বা দোয়া করেন আল্লাহ কাছে লম্বা লম্বা দোয়া প্রথম কাতায় নামাজ পড়া অভ্যাস অভ্যাস করা প্রথম কাতায় নামাজ পড়বে কিন্তু প্রত্যেক মসজিদে ইমাম সাহেব পিছনে ডান দিকে বাম দিকে কিছু আছে বান্দা মুসলিম জাহানামাজ নামাজ দিতেই যাচ্ছে বুঝতে পারছেন আমরা কিন্তু ওই জায়গা দখল করব না ওই জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি নামাজ পড়ার চেষ্টা করেন যাতে বর্তমানে মসজিদ সাফাই রাখেন সাফাই রাখেন এবং মসজিদের আছে ওই বাক্সের মধ্যে কিছু দেন দুই দিন তিন দিন যখন কোনো জামাত মসজিদে থাকে কারেন্ট বিল বাইরে যায় কমিটির অনেকে তাবলিক পছন্দ করে না দিন বাইরে গেলে রাগারাগি করে তো উত্তম হইল যত মসজিদে আমরা মেহনত করব ওই মসজিদে চার্জ বাক্সের মধ্যে যাওয়ার আগে কিছু দিয়ে দিব ইস্তেম হয়ে যান না ইস্তেমাজি যান না কোনো অসুবিধা নেই কিছু দেওয়ার চেষ্টা করে দিন বাড়লে তারা বাক্সের সঙ্গে যেন বুঝতে পারে জামাত আসছিল এই জন্য আজকে টাকা একটু বেড়ে গেছে জামাতের কারণে আল্লাহ রাস্তায় মাল খরচ করে আগ্রহ আছে হিসাবের কিছু না পড়া আল্লাহ রাস্তায় গান এবং মাল লাগাইবার আগ্রহ ভিতরে রাখা ছয়টানি হিসাবে লাগাই দেয় কিসে লাগায় হ্যাঁ সময় বাঁচাইবার হিসাব আর পয়সা বাঁচাইবার হিসাব এদিকে দেখান আল্লাহ রাস্তা বাইরে নেই সরকার কি করে সময় বাঁচাবার হিসাবে হিসাবে লাগাই ঘুরা করে বাদ যাওয়ার জন্য ঘুরা করে ঘুরা করবো না এই মতো চিনলাম আমাদের ইস্তমা বন্ধ জিল্লা পঞ্চাশ দিনের চিল্লা বোঝা ভাই হ্যাঁ তারা ওরা বলবেন না যারা একদম ইস্তমা করে বাড়িতে দিতে পারে আমরা সবাইকে তহফি দান করি আমাদের মধ্যে দৌড় মহাব্বাত ঠিক রাখবে এই জন্য কেমন কম খাওয়া কম ঘুমানো কম কথা বলা মসজিদের বাহিরে কম সময় ব্যয় করা ঘোরাঘুরির মধ্যে কোনো সময় না রাখা ঘোরা ঘোরাঘুরির মধ্যে যাবো না সোয়াল করবো না মনে মনেও সোয়াল করবো না অর্থাৎ সোয়ালে ভান করবো না অতিরিক্ত খরচ করবো না আর কারো জিনিস বিনা এজাজতে ব্যবহার করবো না বুঝতে পারছি কারো কাজ সোয়াল করবো না মোবাইলও পাইব না দেখা যায় মোবাইল চালাতে এটা আয় মনে করে না বাকির কাছে মোবাইল আছে বাকিদের কাছে মোবাইল নাই আর বাকিরা পুরা চিন্তা সেটি চাইয়া চাইয়া মোবাইল করতে বদব্বর বানিয়ে না ভাই কারো কাছে কোনো জিনিস চাইবো না বিনা এজাজতে ব্যবহার করবো না মজাক করেও কারো বিরুদ্ধে ধরবো না বুঝাচ্ছে আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তৌফিক আছে নাম দেওয়া সে জিম্মাদারকে হবে তারা দোয়ার পর সঙ্গে সঙ্গে বড়দের এখানে যে মশলা আমরা ওখানে যাব আমি এর জিম্মাদারের ফসলা হবে এবং টাকাদার কাগজগুলো আপনার ওখান থেকে নিয়ে যাবেন যে সমস্ত জেলায় টঙ্গিতে ইস্তেমা নেয় নির্মিত জেলায় ইস্তেমা তারা দোয়ার পরে মেম্বর থেকেই টাকাদার কাগজটা নিয়ে যাবে পুরুষের গুলো যারা এখান থেকে নগদ আল্লাহ রাস্তায় যাইতেছি আশেপাশের শিক্ষাগুলো দুদিন শিক্ষা মিলে মিলে মুসাফা হবেন তারা চেষ্টাটি অবস্থান করবে Ei, dá, dá, dá, ei.